নাই নাই নাই নাই রে নাই রে কিছু না নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই আগের মতো মানুষ আছে চরিত্র যে নাই আবু বকর ওমর ফারুক বলো কোথায় পাই নামেতে আছে সবে কামে কিছু নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই ধানের গন্ধে মৌ মৌ আগে করতো সারা গ্রাম মালসিরা আর সুজি বছি সেই না ধানের নাম ইলিশ মাছের গন্ধ কি আর আগের মতো আছে গন্ধ তো ভাই যায় না পাওয়া নিলেও নাকের কাছে পান্তা ভাতের সাথে যখন পদ্মার ইলিশ খায় নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই পালকি চোরে শ্বশুর বাড়ি যায় না কেহ আর গ্রামের বধু ঘুমটা দিয়ে লুকায় না যে আর শ্বশুর বাড়ি মধুর হারি বলে না আর কেউ গরুর গাড়ি চালায় না আর গাড়িয়ালেরা কেউ ওসব কিছুর দিন নাকি সে সেটাই শুনতে পায় নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই বিয়ের পরে শ্বশুর আর শাশুড়িকে পেলে জন্মদাতা মা বাবাকে যায় রে ছেলে ভুলে মাতা পিতা মুরব্বীরা পায় না রে সম্মান পদে পদে শুধু তারা হচ্ছে অপমান স্নেহ মায়া প্রেম প্রীতি কমছে শুধু তাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই পৌষ মাসের শীত যে এখন আসে অগ্রায়নে চৈত্র মাসের খরা এখন আষাঢ় মাসের বানে গাছগাছালি পাক পাখালি নাই রে আগের মতো দিন যত যায় সংখ্যা তাদের কমছে অবিরত বসন্তে আজ কুকিলের ডাক কমে শুনতে পায় নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই আগের মতো মানুষ আছে চরিত্র যে নাই আবু বকর ওমর ফারুক বলো কোথায় পায় নামেতে আছে সবে কামে কিছু নাই নাই নাই নাহি রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই নাই নাই নাই রে আগের মতো নাই নাই নাই নাই নাই রে নাই রে কিছু নাই www.onibus.in